এতক্ষণ শুনছিলেন আহ্বান শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় হৃদয়ের জন্মভূমি অ্যালবামটির সার্বিক দিক নির্দেশনায় ছিলেন এইচ এম সাইফুল ইসলাম কণ্ঠ দিয়েছেন মাহমুদুল হাসান বাশির মনিরুজ্জামান মারব্বুল্লাহ সাকি ইকবাল মাহমুদ সাদ্দাম হুসাইন মাহমুদ ওয়ালেউল্লাহ রাসেল ওবায়দুল্লাহ এবং মাহাদি আল হাসান সার্বিক ব্যবস্থাপনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইব্রাহিম কুব্বাদি শব্দ ধারণে রিদম স্টুডিও প্রযোজনা ও পরিবেশনায় সুরমেলা পুরানা পল্টন ঢাকা আল্লাহ হাফেজ নদীর ঢেউয়ের সুরে সুরে দিলাম সুর মিশিয়ে নদীর ঢেউয়ের সুরে সুরে দিলাম সুর মিশিয়ে যদি কেউ উঠবি সুরের নাই আয় সকলে ছুটে আয় যদি কেউ উঠবি সুরের নাই আয় সকলে ছুটে আয় আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই নদীর ঢেউয়ের সুরে সুরে দিলাম সুর মিশিয়ে নদীর ঢেউয়ের সুরে সুরে দিলাম সুর মিশিয়ে যদি কেউ উঠবি সুরের নাই আয় সকলে ছুটে আয় যদি কেউ উঠবি সুরের নাই আয় সকলে ছুটে আয় আহ্বানে রাগি নাই আহ্বানে রাগি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বানে রাঙি নাই আহ্বান সুস্থ সংস্কৃতির পর্ণিল ক্যাম্পাস